আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকতহ বিশ নবীর শিষ মোরা নাই কোমদের ভয় খোদার হুকুম মানব মোরা নবীর তরিকায় বিশ নবীর শিষ মোরা নাই কোমদের ভয় খোদার হুকুম মানব মোরা নবীর তরিকায় নবী যে মোদেরি পথেরি পথিক কোরআন দিশারি নবী যে মোদেরি পথেরি পথিক কোরআন দিশারি আলেম ওলামা তারি চারায় আজ সারি সারি বিশো নবীর শিষ মোরা নাই কোমোদেরি ভয় খোদারু হুকুম মানব মোরা নবীর তরিকায় সরকার দেখাই ভয় গোলা বারুদের দ্বারাই সরকার দেখাই ভয় গোলা বারুদের দ্বারাই এই ভারতে বেঁচে থাকার তোদের অধিকার নাই এই ভারতে বেঁচে থাকার তোদের অধিকার নাই কেন দেশ স্বাধীনের সময় তোরা রক্ত দিলি না দেশ স্বাধীনের সময় তোরা রক্ত দিলি না আজ কি করে বলিস তোরা ভারত আমার মা আজ কি করে বলিস তোরা ভারত আমার মা বিশ্ব নবীর শিষ্য মোরা নাই কোমদের ভয় খোদার হুকুম মানব মোরা নবীর তরিকায় ওরে বেইমানেরই দল তোরা সত্য কথা বল ওরে হিংসুকেরি দল তোরা সত্য কথা বল মুসলমানরা কি করেছে ইতিহাসটা খোল মুসলমানরা কি করেছে ইতিহাসটা খোল সব জেনে ঘুম পা বাড়ি ভান করে ঘুমাস না সব জেনে ঘুম পা বাড়ি ভান করে ঘুমাস না আলেমেরা ঘুম ভাঙিয়ে দেবে খুলবে মুখোশখানা আলেমেরা ঘুম ভাঙিয়ে দেবে খুলবে মুখোশখানা বিষ নবীর শিষ মোরা নাই কোমোদের ভয় খোদার হুকুম মানব মোরা নবীর তরিকা তোরা যতই বলিস বল মুসলমানেরা দুর্বল তোরা যতই বলিস বল মুসলমানেরা দুর্বল সত্য চেপে কখনোই হবি না রে সফল সত্য চেপে কখনোই হবি না রে সফল ভারতের মুসলমানকে কোরআন আর সবাকে জানতে দিলি না ভারতের মুসলমানকে কোরআন আর সবাকে জানতে দিলি না হিন্দু মুসলমানে আজ লাগালি দাঙ্গা হাঙ্গামা হিন্দু মুসলমানে আজ লাগালি দাঙ্গা হাঙ্গামা বিশ্ব নবীর শিষ্য মোরা নাই কোমদের ভয় খোদার হুকুম মানব মোরা নবীর তরিকায় হিন্দু মুসলমান মোরা সবাই ভাই ভাই হিন্দু মুসলমান মোরা সবাই ভাই ভাই মিলেমিশে এই ভারতে বেঁচে থাকতে চাই মিলেমিশে এই ভারতে বেঁচে থাকতে চাই ভাইকে কবু যাই না বলা পাকিস্তানের চর ভাইকে কভু যাই না বলা পাকিস্তানের চর যদি বলে ভাবতে হবে তাহার কোথায় ঘর যদি বলে ভাবতে হবে তাহার কোথায় ঘর বিশ্ব নবীর শিষ্য মোরা নাই কোমদের ভয় খোদার হুকুম মানব মোরা নবীর তরিকায় যারা বাধাই হাঙ্গাম তাদের নাই কোনো বোধগম যারা বাধাই হাঙ্গাম তাদের নাই কোনো বোধগম মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এই কথা বলেছে কবি নজরুল ইসলাম মোরা এক ভাষাতে মাকে ডাকি এক সুরে গাই গান বিশ্ব নবীর শেষ মোরা নাই কোমদের ভয় খোদার হুকুম মানব মোরা নবীর তরিকায় মুসলমানের ভাবনা কেমন ছিল গো দেখো না মুসলমানের না কেমন ছিল গো দেখো না আজকে তাঁদেরই কথা গো কেন চিন্তা করো না আজকে তাঁদেরই কথা গো কেন চিন্তা করো না আমরা কখনো তোমাদের পর তো ভাবি না আমরা কখনো তোমাদের পর তো ভাবি না তোমরা কেন আমাদেরকে করো গো ঘৃণা তোমরা কেন আমাদেরকে করো গো ঘৃণা বিশ্ব নবীর শিষ্য মোরা নাই কোমদের ভয় খোদার হুকুম মানব মোরা নবীর তরিকায় মুঘল প্রিয় ডে যারা ছিল এই দেশেরই রাজা মুঘল প্রিয়ডে যারা ছিল এই দেশেরই রাজা তোমরা সবাই সেই রাজারই ছিলে গো প্রজা তোমরা সবাই সেই রাজারই ছিলে গো প্রজা মুসলমান রাজারা প্রজারি উপর জুলুম করে না মুসলমানের রাজারা প্রজারি উপর জুলুম করে না তাই তারা ইতিহাসে আজকে খাঁটি সোনা তাই তারা ইতিহাসে আজকে খাটি সোনা বিশ নবীর শিষ্য মোরা নাই কোমোদের ভয় খোদার হুকুম মানব মোরা নবীর তরিকায় ইতিহাসের পাতাই মিথার রটালি তোরাই ইতিহাসেরই পাতাই মিথার টালি তোরাই এক হাতে কোরআন এক হাতে তলোয়ার চালায় মুসলমান এক হাতে কোরআন এক হাতে তলোয়ার চালায় হাজার বছর দেশ চালালো যদি এটা হয় হাজার বছর দেশ চালালো যদি এটা হয় তোদের মাথা থাকতো কোথা চিন্তার বিষয় ওরে তোদের মাথা থাকতো কোথা চিন্তার বিষয় বিশ্ব নবীর শিষ মোরা নাই কোমোদের ভয় খোদার হুকুম মানব মোরা নবীর তরিকায় ধর্মের ব্যাপারে জোর জবর দোস্তি নাই রে ধর্মেরই ব্যাপারে জোর জবর দোস্তি নাই রে এই কথা খোদা পাকোরানেতে বলেছেন এই কথা খোদা পাকোরানেতে বলেছেন যে যার ধর্ম সে তার কাছে থাকবে যে ওরে যে যার ধর্ম সে তার কাছে থাকবে যে ওরে ধর্মের ব্যাপারে কেউ কাউকে জোর করো না রে ধর্মের ব্যাপারে কেউ কাউকে জোর করো না রে বিশ্ব নবীর শিষ্য মোরা নাই কোমোদের ভয় খোদার হুকুম মানব মোরা নবীর তরিকায় যদি দেখাতো এরা হাজার বছরেরই ক্ষমতা যদি দেখাতো এরা হাজার বছরের ক্ষমতা খুঁজে পাওয়া যেত না তোমার মন্দিরের মাথা খুঁজে পাওয়া যেত না তোমার মন্দিরের মাথা এমন অপরাধ তো মুসলমানেরা করে না এমন অপরাধ তো মুসলমানেরা করে না ওরে বাবেরি মসজিদ ভেঙে দিলি রামের ভক্তরা ওরে বাবেরি মসজিদ ভেঙে দিলি রামের ভক্তরা বিশ্ব নবীর শিষ্য মোরা নাই কোমদের ভয় খোদার হুকুম মানব মোরা নবীর তরিকায় আজকে ভারতে তোরা চালাস সন্ত্রাসবাদীর ছোরা আজকে ভারতে তোরা চালাস সন্ত্রাসবাদীর ছোরা গুজরাট ও আমেদাবাদে তার চলছে রে ফোয়ারা গুজরাট ও আমেদাবাদে তার চলছে রে ফোয়ারা পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে জ্বালিয়ে দিলি মুসলমানের ঘর পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে জ্বালিয়ে দিলি মুসলমানের ঘর আবার তোরাই বলিস পুলিশ ভারতের শান্তির এক দল আবার তোরাই বলিস পুলিশ ভারতের শান্তির এক দল বিশ্ব নবীর শিষ মোরা নাই কোমদের ভয় খোদার হুকুম মানব মোরা নবীর তরিকায় ওরে করছে বকের দল তোদের এটাই হলো ফল ওরে করছে বকের দল তোদের এটাই হলো ফল কেন ধর্মের নামে তিলো কেটে আগুন জ্বালালি বল কেন ধর্মের নামে তিলো কেটে আগুন জ্বালালি বল এটাই যদি তোদের মানব ধর্ম হয়ে থাকে এটাই যদি তোদের মানব ধর্ম হয়ে থাকে তবে সবার উপরে মানব সত বলিস কি করে তবে সবার উপরে মানব সত বলিস কি করে বিশ্ব নবীর শিষ্য মোরা নাই কোমোদের ভয় খোদার হুকুম মানব মোরা নবীর তরিকায় শেষ ছন্দ শুনবেন থাকতোদের তে ক্ষমতা করিনি করব না রে নত মাথা থাকতোদের তে ক্ষমতা করিনি করব না রে নত মাথা পারলে মোরা জেহাদ করে উড়িয়ে দেব পতাকা পারলে মোরা জেহাদ করে উড়িয়ে দেব পতাকা তোদের থেকে চাইব না রে সাহায্যের ছাতা তোদের থেকে চাইব না রে সাহায্যের ছাতা যদি রাজি থাকে মুসলমানের উপরে বিধাতা যদি রাজি থাকে মুসলমানের উপরে বিধাতা বিশ্ব নবীর শিষ্য মোরা নাই কোমদের ভয় খোদার হুকুম মানব মোরা নবীর তরিকায় নবী যে মোদের পথের পথিক কোরআনে দিশারি নবী যে মোদের পথের পথিক কোরআনে দিশারি আলেম ওলামা তারি চারাই আজ সারি সারি বিশ্ব নবীর শিষ্য মোরা নাই মোদের ভয় খোদার হুকুম মানব মোরা নবীর তরিকায় খোদার হুকুম মানব মোরা নবীর তরিকায় খোদার হুকুম মানব মোরা নবীর তরিকায়